যিনি আমাদেরকে আশুরার পূর্ব মুহূর্তে ঢাকার পশ্চিম প্রান্তে Mohammadpur Basila road metro housing এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতিকে এবং দানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদত করার জন্য এবাদত কিভাবে করবে এজন্য আল্লাহ সুবহানাহু যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন কিতাব দান করেছেন আল্লাহ সুবহানাহু যখন পৃথিবীতে মানব জাতিকে তথা আদম হাওয়াকে ডাকছিলেন আদম হাওয়ার মনের ভিতরে প্রশ্ন ছিল শঙ্কা ছিল যে ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করল সেই ইবলিস দুনিয়াতে যাচ্ছে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে আমার সন্তানদের বয়স যখন সত্তর আশি বৎসর হবে ইবলিসের চক্রান্ত সম্পর্কে একটু উপলব্ধি তারা করতে শিখবে ঠিক সেই মুহূর্তে তাদের দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে পক্ষান্তরে ইবলিস তার প্রত্যেকটা অভিজ্ঞতা সংরক্ষণ করে কাকে কি উপায়ে ধোকা দেওয়া যায় সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমার সন্তানদের ধোকা দিয়ে জাহান্নামি বানাবে আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন আল্লাহ সুবহান তাকে অভয় দিলেন মিনহা জামিয়া সকলেই জান্নাত থেকে নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান নিশ্চয় জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছবে আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না আমার পক্ষ থেকে কিতাব যাবে আসমানি সহিফা আসমানি ওয়াহি নাজিল হবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান ফামান তাবিআ হুদায়া আমার হেদায়েতকে যারা অনুসরণ করবে আমার আসমানি কেতাব ও হির যারা অনুসরণ করবে আমার রাসূলদের যারা আনুগত্য করবে তাদের পৃথিবীতে কোনো ভয় নেই তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই আখেরাতের কোনো চিন্তা নেই ত্যাগ চাই মর্সিয়া করন্দন চাহিনা আজকের আলোচ্য বিষয় মহরম মাস এলেই মুসলিম নামধারী একদল এহুদি খ্রিস্টানদের দালাল আল্লাহর নবীর মহাব্বতের পরিচয় দিয়ে আহলে বাইতের মহাব্বতের নাম ভাঙ্গি রাস্তায় মাঠে ময়দানে হায় হোসাইন হায় হোসাইন করে বুক চাপড়ায় জামাত ছিঁড়ে ফেলে ছুরি দিয়ে রক্ত বের করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দা মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া যারা গাল চাপড়ায় বুক থাপড়ায় জামা ছিঁড়ে ফেলে জাহিলি যুগের মতো দাঁড়া ডাকাডাকি করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাইসা মিন্না সে ব্যক্তি আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় সে হয়তো ইহুদি নইলে খ্রিস্টান নইলে গোমরা মুসলিম তাদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে আপনারা জানেন এই শিয়া জাতির টাকা পয়সা নিয়ে এই দেশে অনেক লোক আছে যারা ইসলামী আন্দোলন করছে আমি তাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি শিয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ কাফের কারণ ইসলামের সূচনা থেকে ইতিহাস পড়ুন শিয়া যাদের যদি কেউ মুসলিম মনে করে শিয়াদেরকে যদি কোনো ব্যক্তি মুসলিম মনে করে আমি সেই ব্যক্তির ইসলাম নিয়ে চিন্তা করছি সে আসলে মুসলিম কিনা কারণ হচ্ছে এই শিয়াদের আকিদা আল্লাহর কোরআন নাকি বিকৃত হয়েছে যেই কোরআন সম্পর্কে আল্লাহ সুবাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি শিয়াদের কিতাব পড়ুন তাদের বক্তব্য সুরায় ফাতেহার মতো আর একটা সুরা ছিল সুরাতুল বলায়াত সাত আয়াত বিশিষ্ট যেখানে আলী রবি আল্লাহ তার আনহুকে আল্লাহর রসুল খেলাফত লিখে দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ছিল ওসমান রবি আল্লাহ তার আনহু আবু করমর ওসমানরা এই আয়াতগুলোকে সুরাটাকে বিলুপ্ত করে দিয়েছে এমনি ভাবে তাদের আরো বক্তব্য রয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক এই আয়াত নাকি ছিল আমি আলীকে আপনার জামাতা বানিয়ে দিয়েছি আলীকে আপনার জামাই বানিয়ে দিয়েছি এটা কোরআনে ছিল আবু বকর ওমর ওসমানরা চক্রান্ত করে কোরআন থেকে নাকি সে আয়াতকে বাতিল করে দিয়েছে এমনি ভাবে শিয়াদের কেতাবে পরিষ্কার রয়েছে আব্বালুমা নাবদাউবিহি আমাদের কাছে যেরকম বুখারি সহি কিতাব বলে প্রমাণিত শিয়াদের কিতাব আছে উসুলে কাফি জামে কাফি এই কিতাবে পরিষ্কার লিখেছে জাল হাদিস মিথ্যা হাদিস লিখেছে সেখানে লেখা হয়েছে শয়তানের সঙ্গে আলীর দেখা হলো আলী শয়তানকে বললেন ইবলিস তুই বড় হতভাগা বদনসিব পৃথিবীর সব মাখলুকের মধ্যে তুই খারাপ মাখলুক ইবলিস হেসে বলল আলী তুমি ভুল বুঝেছ আমিও এই বিভ্রান্তির মধ্যে ছিলাম শয়তান বলছে আমিও এই বিভ্রান্তির মধ্যে ছিলাম সেজন্য আল্লাহর কাছে আবেদন করলাম আল্লাহ তুমি আমাকে এরকম সৃষ্টি করলা আল্লাহ বললেন যে না তোর চেয়ে আরো বদনসিব হতভাগা খারাপ লোক আমি সৃষ্টি করেছি শয়তান নাকি তখন বলেছে যে আমি সেই লোকগুলো দেখতে চাই আল্লাহ তালা বললেন জাহান নামের দারোয়ানকে সালাম বলো আর বলো আমি ওই দুইটা লোক দেখতে চাই যারা আমার চেয়ে খারাপ আল্লাহর নির্দেশ মতো তাই করলাম আমি যখন জাহান নামের দারোয়ানকে সালাম বলে বললাম আমার চেয়ে খারাপ লোকগুলো দেখতে চাই তখন জাহান নামের তলদেশ থেকে দুজন মানুষকে হাজির করা হলো সেই দুজন আর কেউ নন সে দুজন হচ্ছে আবু বকর অমর রাজি আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মৃত্যু পর্যন্ত যে আবু বকর অমর উপর সন্তুষ্ট ছিলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে সমস্ত মুসলিম জাতি যাদেরকে আল্লাহর নবীর পাশে কবর দিয়েছেন এই মুসলিমদের খেলাফত যারা সামলিয়েছেন যারা ইসলামকে হেফাজত করেছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের বলে শয়তানের চেয়েও খারাপ বলে সেই লোকগুলো মুসলিম হতে পারে না আপনারা জানেন এই শিয়াদের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ বিন সাবা চক্রান্ত করে মদিনাতে প্রথম গন্ডগোল লাগায় এরাই আলী ওসমানকে হত্যা করে পরবর্তীতে তারাই আলীকেও হত্যা করে খাওয়ারেজদের একটা অংশ শিয়াদেরই একটা অংশ পরবর্তীতে খাওয়ারেজ হয়ে যায় অতি মহব্বত করে পরে আবার বিরোধিতা করে হকের পক্ষে যারা থাকে এদের এমনই হয় এরকম খাওয়ারেজ আমাদের সঙ্গেও কিছু ছিল আমার খুব মহব্বতকারী এরপরে যখন তারা দেখলো না রফল ইয়াদ করাকে আমি ফরজ মনে করি না আমিন জোরে না বললে কাফের হয়ে যায় এই ফটো আমি দেই না ফেকহি বিষয়গুলোকে আমি মনে করি সাহাবায় কেরামদের যুগে ইস্তেহাদি মাসাইল ইখতিলাফ ছিল এমনকি কোরআনের কেরাত নিয়ে ইখতিলাফ ছিল হাদিস এক কোরআন তেলাওয়াত করছেন আর এক সাহাবি বললেন ভুল করেছো যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ রসুল সালামের কাছে এলেন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ও তো কোরআন ভুল পড়ছে কোরআন বিকৃতি করছে বলেন তুমি পড়ো কেমনে পড়ছো সে পড়লো আল্লাহ রসুল সালাম বলেছেন হা কাদা উনজিলাতিল কোরআন হা কোরআন এভাবেই নাজিল হয়েছে এবারে তুমি পড়ো সে আর এক কেরাতে পড়লো আল্লাহ রসুল সাল্লাম বলেন হা কাদা উনজিলাল কোরআন কোরআন এভাবেই নাজেল হয়েছে এমনি ভাবে হাদিস পড়ুন সাহাবা একরামদের মধ্যে অনেক ফেকার মাসাইল একতলাফ হয়েছে মতবিরোধ হয়েছে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয় আছে এ কারণে আমভাবে কথা বলা যায় না আমার লেকচারে আমি বলেছি যে একটা সহি বাকিগুলো গলত এটা আছে যেখানে বিরোধপূর্ণ অনেক জায়গায় এরকমও আছে যেখানে দুটোই সই হতে পারে যেমন এই কেরাতের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এ কারণে সালাফদের মধ্যে কেউ কোনো আলেম ফেকহি মাসাইলের কারণে কাউকে তাকফির করে নাই কাফের বলে আখ্যায়িত করে নাই বর্তমান সমাজ এমনটা হয়েছে এজন্য মনে রাখবেন আজকের এই মুসলিম জাতির কঠিন অবস্থায় আমরা ফেটেহি মাসাইল নিয়ে লাভ করছি মনে রাখতে হবে আশুরার শিক্ষা এটা নয় হায় হাসান হায় হোসাইন করে আমরা গন্ডগোল করব বুক চাপড়াবো এই সিআরআই আলীকে হত্যা করেছে খারেজি হয়ে গিয়ে এই শিয়ারাই হজরত হোসাইনকে হত্যা করেছে আপনারা ইতিহাস পড়ুন হোসাইনকে কুফার লোকেরা চিঠি লিখেছিল বারো হাজার লোক মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছিল উসমানের পক্ষে এই খবর পাওয়ার পরে হোসাইন যখন মদিনার থেকে রওনা হলেন এবনে আব্বাসের মতো ব্যক্তি বলেছিলেন হোসাইন আপনি কুফায় যাবেন না কুফাবাসী গাদ্দার ওরা যখন এজিদের পক্ষ থেকে নির্যাতন দেখবে তখন তারা সব আপনার বিরুদ্ধে চলে যাবে ঐতিহাসিক উক্তি করেছিলেন ওই লোকগুলোর অন্তর থাকবে তোমার সঙ্গে তরবারি থাকবে তোমার বিরুদ্ধে হোসাইন রাজি আল্লাহ তালানু কারো কথা না মেনে হাজার হাজার লোক বায়াত করেছে খবর শুনে রওনা হলেন ইতিহাস বলছি না বালার ময়দানে গিয়ে তখন যখন যুদ্ধের ময়দান অবতীর্ণ হলেন চিঠিগুলো হাতে তুলে নিয়ে পড়লেন আর বললেন হে অমুকের ছেলে অমুক তুমি কি আমাকে পত্র লেখো নাই ও হে অমুকের ছেলে অমুক তুমি কি আমাকে বায়াত দাও নাই তার মানে বোঝা গেল যেই লোকগুলো হোসাইনকে পত্র লিখেছিল কুফা আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ইয়াজিদের ডান্ডা দেখে সেই লোকগুলো ওসমান হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দান অবতীর্ণ হয়েছিল শুধু তাই না বর্তমানে শিয়াদের কাছে হোসাইনের লাঠি পাওয়া যায় হোসাইনের পাগড়ি পাওয়া যায় হোসাইনের জুতা পাওয়া যায় আমরা বলি হয়তো মিথ্যাবাদী নইলে তোমরাই হত্যাকারী যদি কোন এলাকায় চোর ঢুকে মাল চুরি হয়ে গেছে চোর ধরা যাচ্ছে না তালাশ করে করে কোনো এক বাড়িতে পাওয়া গেল মাল আমরা ধরে নিব মাল যে বাড়িতে পাওয়া গেছে চোর সেখানে আছে ঠিক তেমনি ভাবে হোসাইনকে হত্যা করেছিল কারা আমরাও তাদেরকে খুঁজি আমরাও তাদের শাস্তি দিতে চাই আল্লাহর নবীর প্রিয় নাতি আল্লাহর নবী যাদেরকে নামাজের সময় কাঁধে তুলে নিয়েছেন আল্লাহর নবী যাদের ঠোঁটে চুমো খেয়েছেন আল্লাহর এই নাতিদেরকে যারা হত্যা করেছে আমরাও তাদের দুশ্মন আমরা তাদেরকে শত্রু মনে করি কিন্তু শত্রু তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না শিয়াদের ঘরে গিয়ে দেখি হুসাইনের পাগড়ি শিয়াদের ঘরে হুসাইনের জুতা মনে করতে হবে শিয়ারাই হোসাইন হত্যা করেছে ভাইয়েরা আমার এই শিয়া এদেশে আসন গেড়ে বসেছে আপনারা জানেন আগাখানি শিয়া এরপরে আরো ইসনা সারিয়া শিয়া এগুলো সারা বিশ্বে আবার নতুন করে মুসলিমদের বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত হয়েছে একদিকে তারা দেখায় মুসলিমদের মুজাহিদিনদের পক্ষে জেহাদ করছে আর একদিকে কুফফারদের সঙ্গে আতাত করে আপনারা জানেন আফগানিস্তানে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলিমরা বিজয়ের ধার প্রান্তে এসেছিল সেই সময় শিয়া ইমাম খমিনী গর্বাচেব রাশিয়ার প্রেসিডেন্টকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাশিয়া গিয়েছিল কেন তখন কি খালি একজনই কাফের ছিল আমেরিকায় প্রেসিডেন্ট কাফের ছিল ব্রিটেনে কাফের ছিল অস্ট্রেলিয়া কাফের ছিল চীনে কাফের ছিল সেই সব জায়গায় ইসলামের দাওয়াত না নিয়ে কেন শিয়া নেতা তখন রাশিয়া চলে গিয়েছিল তার মানে হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট গরবাচেবের সঙ্গে চুক্তি করার জন্য গিয়েছিল আফগানিস্তানে তোমরা আমার হাতে তুলে দাও তাহলে খোরাসান আদরবাইজান বোখারা সামরকান্দ এখানে আমরা তোমাদের পক্ষে কাজ করব যুগে যুগে এই শিয়ারা ইসলামের ক্ষতি করেছে এই জন্য মনে রাখতে হবে আজকেও যারা এই দেশে শিয়াদের আন্দোলন দ্বারা প্রভাবিত শিয়াদের অর্থায়নে যারা স্থানে আন্দোলন করছে আমি তাদের সাবধান করে দেই সেই ইসলাম হতে পারে শিয়াপন্থী ইসলাম সেই ইসলাম হতে পারে আবদুল্লাহ বিন সাবার ইসলাম সেই ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কর্তৃক আনিত ইসলাম নয় হায় হাসান হায় হোসান করা আর বুক চাপড়ানোর সংস্কৃতি ইসলাম সমর্থন করে না আজকে মুসলিম জাতির এই করুণ অবস্থায় হায় হাসান হায় হোসান না করে পৃথিবীর মানুষের দিকে তাকাও যখন আমরা দেখি ফিলিস্তিনের একজন আশি বছরের বুড়া যার স্ত্রী সন্তান সব বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে ইউনাজি রব্বাল আরদি ওয়াসসামা আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ দাম্মের দিয়া রহমা খর্রে বেলাদাহুম আল্লাহ তুমি শত্রুদের ধ্বংস করে দাও ওদেরকে ধ্বংস করো এভাবে যখন আত্মনাদ করছে আল্লাহর দরবারে আমরা দেখছি আফগানিস্তানের দিকে তাকিয়ে যখন একটা শিশু চোখের পানি ঝরিয়ে ক্রন্দন করছে তার পিতা নেই মাতা নেই বোন নেই ভাই নেই সবগুলোকে বোমার হামলা দিয়ে যাত্রা করা হয়েছে তার চোখের সামনে সেই শিশুর কান্না আজকে আমাদের সামনে ভেসে আসছে আমরা দেখতে পাচ্ছি একদিকে একজন নারী আফগা ফিলিস্তিনের একজন নারী তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে আছে আড়াল করে রাখছে আর ইহুদি সৈনিকেরা তাদের গুলি করার জন্য ওত পেতে বসে আছে এরপরে লাঠি মেরে মহিলাকে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে লাঠি মারছে আর শিশুগুলোকে গুলি করে হত্যা করছে এই দৃশ্য আমাদের সামনে আছে আমাদের সামনে আছে একজন যুবক মাত্র তিরিশ বছর বয়স ইন্দোনেশিয়ার এক যুবক পূর্ব তিমুরে যখন খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল তাকে ধরে নিয়ে গেল তার হাত পা রশি দিয়ে বেঁধে ফেললো গোটা শরীর রশি দিয়ে পেঁচিয়ে এরপরে ট্যাঙ্কের নিচে দিয়ে তাকে পিষে ফেললো পৃথিবীর ইতিহাস দেখেছে তার রক্ত নেই মাংস নেই হাড্ডি নেই সবগুলো একাকার হয়ে একটা রুটির মতো হয়ে গিয়েছিল ভাইয়েরা আমার সেই মুহূর্তে আজকে মুসলিম জাতির কি প্রয়োজন আজকে মুসলিম জাতি চতুর্দিকে মার খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাশ্মীরে নির্যাতন করা হচ্ছে আমাদের ফিলিস্তিনে নির্যাতন করা হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের পাশে আরাকানের মুসলিম জাতির গোটা রাখাইন এলাকাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা আপনারা হয়তো মনে মনে ভাবছেন আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন কোরআন পড়ুন কেন এই বিপদ কেন এই মুসিবত এজন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই কোরআন পড়ো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون সূরা ইউনুস চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আল্লাহ তালা কারো উপরে সামান্য জুলুম অত্যাচার করেন না বরং মানুষেরা নিজেরাই তাদের উপরে জুলুম করে নিজের উপর অত্যাচার করে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফুসসিলাতের 46 নম্বরে বলছেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ আল্লাহর নবীকে সম্বোধন করে গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আমার রব্বু কাবে আবিদ তোমার রব আল্লাহ তালা তার বান্দাদের উপরে জুলুমকারী নন আল্লাহ জুলুম করেন না সুরা ফুসেলাদের ছেচল্লিশ নম্বর আয়াত এমনি ভাবে মুসলিম শরীফের সহে হাদিস আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালিমু হে আমার বান্দারা খুব ভালো করে জেনে রাখো ইন্নি তো জুলমা আলা নফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি আর আমি নিজের উপরে যেই জিনিসটা হারাম করেছি সেটা তোমাদের পরস্পর হারাম করে দিয়েছি সুতরাং তোমরা পরস্পরে একে উপরে জুলুম করো অত্যাচার করো না কোরআনে অনেক আয়াত সুরা আল ইমরানের একশো আট নম্বর আল্লাহ বলছেন অমাল্লাহ ইউরিদ জুলমাল্লিল আল আলামিন আল্লাহ তাআলা জগৎবাসীদের প্রতি জুলুম করার ইচ্ছা পোষণ করেন না আল ইমরানের একশো আট নম্বর আয়াত এমনি ভাবে সুরা গাফের চল্লিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমাল্লাহ ইউরিদ জুলমাল্লিল ইবাদ আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করার ইচ্ছা করেন না তাহলে কেন এই বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে বলেছেন এই বিপদ আপদের কারণ তোমরাই সুরায় সুর 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন তোমাদের উপরে যত মুসিবত পৌঁছে যত রকম বিপদ আপদ আসে এইগুলো আমি তোমাদের উপরে জুলুম করে দিচ্ছি না বরং সাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের হাত তোমরা নিজের যা কামাই করেছ সেই কামাই করার কারণেই এই শাস্তি অবতীর্ণ হচ্ছে তারপরেও আল্লাহ তারা বলছেন তোমরা যেই পরিমাণ অন্যায় করছো যেই পরিমাণ তোমরা পাপ করছো সবটার উপরে আমি শাস্তি বিধান করছি না ওয়াফু আন কাসির তোমাদেরকে অনেক কিছু আল্লাহ তারা ক্ষমা করে দিচ্ছেন এমনি ভাবে আগের উম্মত সম্পর্কে আল্লাহ সাবধান করেছেন আমাদের জানাচ্ছেন সূরা আনফাল চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل وكل كانوا ظالمين আমি আগের লোকদেরকে ধ্বংস করে দিয়েছি ফেরাউন এবং তার বংশধরকে ডুবিয়ে দিয়েছি ওয়াকুল্লুন কানু জালিমিন তারা সকলেই ছিল জালিম এমনি ভাবে সূরা নেসার 79 নম্বর আল্লাহ বলছেন মা হাসানাতিন তোমাদের প্রতি যে সমস্ত কল্যাণকর এবং যে সমস্ত মঙ্গলময় জিনিস অবতীর্ণ হয় সে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর যে সমস্ত বিপদ আপদ মুসিবত তোমাদের কাছে পৌঁছে ফামিন নাফসিক সেটা নিশ্চয়ই তোমার নিজের পক্ষ থেকে নিজের কৃতকার্যের কারণেই তোমাদের শাস্তি বিধান করা হচ্ছে এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে এটা প্রথম চিকিৎসা আজকের এই পৃথিবীর জুলুম অত্যাচার থেকে যদি বাঁচতে হয় তাহলে মরফিয়া ক্রন্দন নয় প্রথমে নিজেদেরকে নিজেদের অন্যায় শিরিক বিদাত কাবায়ের এই সমস্ত গুনাহের থেকে প্রথমে নিজেদেরকে তবা করতে হবে ফাহাদা আব্বাদুল ইলাজ এটা হচ্ছে প্রথম ঔষধ যা আমাদেরকে চিন্তা করতে হবে বুঝতে হবে আগে রোগ বুঝতে হবে তারপরে চিকিৎসা করতে হবে এরপরে মনে রাখতে হবে আল্লাহর সুন্না আল্লাহর নিয়ম হচ্ছে এই আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন হয় না আল্লাহ তালা ওয়াদা করেছেন মমিনদেরকে সাহায্য করবেন ওয়াদা করেছেন দুশ্মনদেরকে ধ্বংস করবেন কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে হাম তো কায়ে দেনে কে লিয়ে তৈয়ার হে কুই লেনে ওয়ালে ভি হ্যাঁ আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি আছেন নেওয়ার মতো লোক তো প্রয়োজন হবে যেই লোকগুলো মনে করে আল্লাহকে পাইতে হইলে ভায়া মাধ্যম ছাড়া কোনো উপায় নেই যেই লোকগুলো মনে করে আল্লাহকে জজের সঙ্গে তুলনা দিয়ে জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ চাইতে হয় এইরকম ভায়া মাধ্যমে যারা বিশ্বাস করে এইরকম ভাবে যারা মাজার পূজা করে আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে এমনি ভাবে যারা মাজারের পাশে বড় বড় গদার মাছ পালে আর পূজা করে যারা কচ্ছপ পূজা করে কুমির পূজা করে আর বিশ্বাস করে পীর সাহেব কেবলা ওই মাছের ছুরাত ধরে আছেন কচ্ছপের ছুরাত ধরে আছেন কুমিরের ছুরাত ধরে আছেন এইরকম ভাবে যারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মূর্তির পূজা করে এমনি ভাবে যারা সংসদে বসে আল্লাহর বিধানকে বাতিল করে আল্লাহর বিধানের পরিবর্তে বিকল্প আইন তৈরি করে যারা সংসদে বলে যারা পত্র পত্রিকায় লিখে আল্লাহ তারা সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকিয়েছে যারা বলে আল্লাহ তারা পর্দার বিধান দিয়ে নারীদেরকে পিছনে রেখেছে যারা সুদকে হালাল করেছে এমনি ভাবে যারা লাইসেন্স দিয়ে জেনা তারা ব্যবচারকে বৈধ করে দিচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে এই জাতীয় মুসলিমদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তালার কোনো বাধা করেন নাই ভাইয়েরা আমার আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াত মুসলিম জাতি যদি তোমরা আল্লাহর সাহায্য করো তাহলে আল্লাহ কুম তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন শুধু সাহায্যই করবেন না ওই সাব্বিত আকদামাকুম আল্লাহ তোমাদের পাকে শক্ত মজবুত সুদৃঢ় করে দিবেন তোমাদের পা ফসকে যাবে না কুফফারদের ধাক্কায় দুনিয়া টলে যাবে মুমিনদের পা চলতে পারে না আল্লাহ বলেছেন ওই সাব্বিত আকদামাকুম আল্লাহ তোমাদের পাকে স্থির রাখবেন অচল রাখবেন তোমাদের কেউ চলাতে পারবে না ওই সাব্বিত আকদামাকুম আকদাম কদমের বহু বচন কদম মানে পা মমিনদের পা পাহাড়ের মতো পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা মারলে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায় পাহাড় তার নিজের জায়গায় অটল থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াত জানিয়ে দিয়েছেন তোমাদের যদি তোমরা মমিন হতে পারো আল্লাহর দিনের নুসরতের জন্য দাঁড়িয়ে যেতে পারো দুনিয়ার সমস্ত শক্তি যত বড় শক্তিশালী হোক না কেন ভেঙে চুরমার হয়ে যাবে ওই সব্বিত আকদাম আকুম তোমাদের পা পাহাড়ের মতো অটাল থাকবে ভাইরা আমার এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরা আল মুমিনের অপর নাম চল্লিশ নম্বর সূরার একান্ন নম্বর আল্লাহ বলছেন ইন্না লানানসুরু রুসুলানা والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد আল্লাহ বলছেন আমি অবশ্যই আমার রসুলদেরকে সাহায্য করব ইন্না লানানসুরু আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে লানানসুরু অবশ্য অবশ্যই আমি সাহায্য করব রসুলানা আমার রসুলদেরকে রসুলদেরকে সাহায্য করবে রসুলের উম্মতদের সাহায্য করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু আমি রসুলদেরকেও সাহায্য করব এবং যারা ইমান এনেছে আল্লাহর কালাম বিশ্বাস করেছে রাসুলদের উবার ইমান এনেছে রাসুলদের আনুগত্য করেছে আল্লাহ তারা বলছেন আমানু আমি তাদেরকেও সাহায্য করব তবে পীরের মুরুদদেরকে সাহায্য করবে সে কথা বলা হয় নাই মাজার পন্থীদেরকে সাহায্য করবে সে কথা আল্লাহ বলেন নাই কবর পূজারীকে সাহায্য করার কথা আল্লাহ বলেন নাই মূর্তি পূজারীদেরকে সাহায্য করার কথা আল্লাহ বলেন নাই আল্লাহর বিধান পরিবর্তনকারীদের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ তালা বলছেন والذين آمنوا যারা মমিন আমি তাদেরকে সাহায্য করব ফিল হায়াতি দুনিয়া এই পার্থিব জীবনে আমি সাহায্য করব দুনিয়াতেই আমি সাহায্য করব আর ওই আমার ইয়াকুমুলা সাহাদ এবং কেয়ামতের মাঠে আমি তাদের সাহায্য করব ওয়াদা করেছেন কে আল্লাহর ওয়াদার মধ্যে ভুল নাই আপনার আমার ওয়াদার মধ্যে ভুল হতে পারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ ওমান আসদাক মিনাল্লাহি হাদিসা অমান আসদা কমিন আল্লাহ আল্লাহর চেয়ে সত্য কথা বলার আর কে আছে পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্য কথা বলার আর কে আছো আল্লাহ তালা এরপরে আমাদেরকে একদিকে ওয়াদা করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ সুবহান হুয়া তালা সুরায় নূর এর পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিনুসলিহাতে আল্লাহ তালা ওয়াদা করেছেন ওই সমস্ত লোকদের প্রতি তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে ইমান প্রথম শর্ত ইমানে যদি গন্ডগোল থাকে ইমানে যদি শিরিক থাকে ইমানে যদি বেদাত থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মোশরেক মার্কা ইমানদারদেরকে সাহায্য করার অঙ্গীকার কোথাও করেন নাই আমানু প্রথম শর্ত মান আনলো এরপরে আল্লাহর অলি হয়ে গেল আবার অনেক কাছে এবাদত লাগে না এইটা বলতে পারে পীর হলে এবাদত লাগে না তার চূড়ান্ত কামে গেলে এবাদত লাগে না শরিয়াত মানার প্রয়োজন নেই আপনারা হয়তো মনে করছেন ভণ্ড পীরদের কথা বলছি হকানি পীর নামে যারা কাজ করে তারাও একই কথা বলে কারণ পীরদের ইমাম হাফেজ রুমি মসনবী শরীফ আমি ছোটবেলায় এই কিতাবটার নাম শুনে মনে করতাম কোন হাদিসের কিতাব মনে হয় বুখারি মুসলিম তিরমিজি নাসাই এইগুলোর নাম যতবার না শুনেছি তার চেয়ে বহু গুণ বেশি শুনেছি কোন কিতাবের নাম মসনবী শরীফ এই মসনবী শরীফ কোনো হাদিসের কেতাব নয় এই মসনবী কোনো আসমানি ওহির কেতাব নয় এই মসনবী কোনো আরবি ভাষার কেতাব নয় এই মসনবী হলো ফার্সি ভাষা একটা কবিতার বই এই কবিতার বইয়ের শুরুতে লেখা আছে বমায় সজ্জাদ রঙ্গিন কুন গরাত্রি রে মোগা গোয়াত কেসা লিখবে খবর না বুদে জেরাহ রসমে মঞ্জিলহা এ বই আমার কাছে আছে একেবারে মূল কপি আছে পীর যদি তোমাকে বলে তাহলে নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া ওই যায় নামাজে নামাজ পড়ো কারণ পীর তোমার চেয়ে কম বোঝে না এইটাকে ভিত্তি করে দেশের অনেক বড় বড় নাম করা পীর সাহেবেরা বইতে লিখে দিয়েছেন কামেল পীর যদি হুকুম করে তাহলে শরীয়তের বিরুদ্ধে হলেও তুমি মানো কারণ তার মধ্যে কোনো রহস্য আছে আমি আজকে আর পীরদের নাম বলে আমার এই বক্তব্যকে নাপাক করতে চাই না বহু বক্তব্য ছাগলের লাদা দিয়ে নষ্ট করেছি এখন আর এই ছাগলের লাদা ইঁদুরের লাদা দিয়ে কোরআন হাদিসের বক্তব্যকে নষ্ট করতে চাই না সে নাম নিচ্ছি না ভাইয়েরা আমার আল্লাহ তারা সেজন্য শর্ত আরোপ করেছেন আল্লাহ তারা পরিষ্কার বলছেন তোমাদের মধ্য থেকে তারা ইমান এনেছে সঙ্গে সঙ্গে বলছেন আমিলুসালেহাত এবং আমলে সলেহাত করে আমলে হাত করতে হবে শরিয়াতের বিধান পালন করতে হবে এই ইমান এবং আমল যারা করবে আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন ফিল আরদে আল্লাহ তার অবশ্য অবশ্যই তাদেরকে জমিনের পৃথিবীর খেলাফত দান করবেন পীরের খেলাফত না আবার লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে তাদেরকে আল্লাহ সুবাহ জমিনের খেলাফত দান করবেন আল্লাহর প্রতিনিধিত্ব দান করবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হয়ে আল্লাহর বিধান কায়েম করবে রাসুলের তরিকা কায়েম করবে কোন তিস্তিয়া তরিকা না কাদেরিয়া না নকশাবন্দিয়া না মুজাদ্দিদি না কোন ফেরকা না কোন পীরের তরিকা নয় কার তরিকা প্রতিষ্ঠা করবে আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে প্রতিনিধি কার খলিফা কার না পীরের খলিফা আল্লাহ মানব জাতিকে খলিফা করে সৃষ্টি করেছেন সেই খলিফা কোন পীরের খলিফা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা মুসলিম বিশ্বের খলিফা একজনই থাকবে আজকে আমাদেরকে বুঝতে হবে আমি দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যেও এই বায়াতের উপরে লিখেছি খলিফার উপরে লিখেছি আলাদা একটা বই পাওয়া যায় বায়াত ও সেরাতে মুস্তাকিম এই বইটা প্রত্যেকে পড়বেন যাদের কানে আমার আওয়াজ যায় বিদেশে যারা আছেন আমি তাদেরকে বলছি ইন্টারনেটে আমাদের বক্তব্য দেওয়া আছে বই দেওয়া আছে ফ্রি ডাউনলোড করুন বায়াত সম্পর্কে ভালো করে পড়ুন আল্লাহর রসুল সাল্লাম নির্দেশ করেছেন গোটা মুসলিম জাতির একজন খলিফা থাকবে একজন খলিফা থাকবে মুসলিম জাতি তাকে বায়াত দিবেন সেই ইমামুল মুসলিমিন তাকে ঢাল বলা হয়েছে বুখারির হাদিস খুলুন কিতাবুল জিহাদের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম রয়েছে বাবুন আল ইমাম জুন্না ইমাম হচ্ছে ঢাল ওই বাবের অধীনে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুল সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আল ইমাম জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ইমাম হচ্ছে ঢাল এই ঢালের আড়ালে থেকে মুসলিম জাতি যুদ্ধ করবে এহুদি খ্রিস্টান এটাকে ভালো করে বুঝেছে সেজন্য খ্রিস্টানদের নেতা পৃথিবীময় একজন পোপ তারা নির্ধারণ করে একটা মারা গেলে দুনিয়ার আনাচে কানাচের থেকে খ্রিস্টানদের বিজ্ঞজনেরা গিয়ে ইসলামের সেই পদ্ধতি অনুসরণ করে তাদের খলিফা তাদের ইমাম তাদের পোপ নিয়োগ করে আর মুসলিম জাতি তাদের সেই খলিফার ঢাল ভেঙে দিয়ে চুরমার করে টুকরো টুকরো করে দিয়ে বিভিন্ন পীরের দরবার ঢুকি দিয়ে ঢালবিহীন মুসলিম জাতি মার খাচ্ছে চতুর্দিকে ইমাম ঢাল আজকে মুসলিম জাতির সে ঢাল চুরি হয়ে গেছে খ্রিস্টান নিয়ে গেছে মুসলিম জাতির ঢাল ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে এক এক টুকরো এক এক পীরের দরবারে কৃষ্টিয়ার টুকরা কাদেরিয়ার টুকরা নকশাবন্দিয়ার টুকরা এরপরে বিভিন্ন পীরের দরবারে আবার দশ খলিফা বিশ খলিফা সাড়ে ছয়শ খলিফা পর্যন্ত বাংলাদেশে পীর আছে এক পীর আছে যার পীরের খলিফা কয়জন সাড়ে ছয়শ খলিফা নামটা তো বলে বলছি লাদাবো না আজকে লেকচারটা কি বাংলাদেশের শীর্ষ পর্যার আলেম সবচেয়ে বড় আর চরমের আলেম নাকি আলেম বলছি আমি এটা খালি পীর না এটা আলেমদের পীর বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল বইয়ের নাম হলো ফুয়ুজাতে ওসমানিয়া এই ফুয়ুজাতে আহমাদিয়া এই ফুয়ুজাতে আহমাদিয়ার শেষে দেখবেন লেখা আছে হজরতের খোলাফাদের তালিকা কলমে নিজের কলমে লেখছেন তার খলিফা এই বই কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে তখনই ছিল প্রায় সাড়ে ছয়শো এরপরে এত বছর নিয়ে কয় হাজারে গেছেন আল্লাহ ভালো জানেন ওই পিড়ি লিখে দিয়েছে অভিভাবক নিয়েছে জিকির কেমনে করবে ওখানে লিখেছে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে লা ইলাহা পরে আমি যখন চ্যালেঞ্জ করলাম এই জিকির আল্লাহর নবী করেন নাই এই জিকির কোরআনে নেই হাদিসে নেই এই জিকিরের মাধ্যমে ইসলামের কালেমাত শাহাদা তৌহিদের বাণীকে পরিবর্তন করা হয়েছে লা বাণী মানে হচ্ছে লা ইলাহা কোন নেই আগে নফি একটা পুরান বিল্ডিং এ রং করতে হলে আগে যেরকম ভাবে পুরাতন রংগুলোকে ঘষে মেজে দুয়ে মুছে পরিষ্কার করা হয় ঠিক তেমনি ভাবে লা ইল্লাল্লাহ লা ইলাহা বলে সব পরিষ্কার করে ফেলা হয়েছে এরপরে ইল্লাল্লাহর দ্বারা নতুন রং লাগানো হয়েছে কারণ পুরাতন রঙের উপর রং করলে রংটা স্থায়ী হয় না ঠিক তেমনি ভাবে কোন শিরিক কোন বেদাত থাকলে সেইখানে আল্লাহ সুবাহ প্রতি ইমান টিকে না এই জন্য প্রথমে লাইলাহা বলে সমস্ত শিরিক সমস্ত বেদাত সব কিছু উৎখাত করে এরপরে ইল্লাল্লাহ বলতে হবে কিন্তু ওই বিজ্ঞ আলেম বিজ্ঞ পীর সাহেব তার কিতাবে লিখে দিয়েছেন ইল্লাওয়ালা ইলাহা এই কথা যখন আমি বললাম কেন বললাম এত বড় পীর সাহেবের লোম সমান আমার যোগ্যতা নাই এই বলে আমাকে বদনাম করা হলো কালারিং করা হলো আমাকে বদনাম করার জন্য আহলে হাদিস এই নাম দিয়ে প্রচার করা হলো যাতে করে সারা বাংলাদেশে কোনো আলেম যেন আর আমার সঙ্গে না থাকে শৈতান জাইয়ান আলহমুল শৈতান ও আমাল আহম আমি এ কথা বারবার বলেছি আহলে হাদিসদের কোনো ফেরকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আহলে হাদিসদের কোনো সংগঠনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই হা ফেকি এলে কোন কোন ক্ষেত্রে আহলে হাদিস মিলতে পারে তাই বলে আমি আহলে হাদিস নই আমি একজন মুসলিম এর বাইরে আমার কোনো পরিচয় নেই কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছে মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ তারা বলছেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কোন দলের দিকে নয় কোন পীরের দিকে নয় কোন তরিকার দিকে নয় কোন নেতা নেত্রীর দিকে নয় মান দাইল্লাহে আল্লাহর দিকে আহ্বান করে ও আমেলা সালিহান নেক আমল করে ও কলা এবং সে নিজের পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম তার পরিচয় এটা সে পরিচয় দেয় না আমি অমুক সংগঠনের সেক্রেটারি অমুক দলের সভাপতি অমুক দলের কর্মী না অকালা ইন্নানি মিনাল মুসলিমিন সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম কোরআন শিখিয়ে দিয়েছে আমার পরিচয় কোরআন শিখিয়ে দিয়েছে মুসলিমদের পরিচয় সাহাবায়ে কেরামদের পরিচয়ের সঙ্গে এইটা ছাড়া আর কোনো পরিচয় ছিল হ্যাঁ পরিচয় ছিল মহাজার আনসার এটা আমি আগে উত্তর দিয়েছি দর্জিগিরি করলে তার নাম দর্জি হয় কামারের কাজ করে তার নাম কামার হয় যারা মদিনার থেকে চলে গেছে তার মক্কা থেকে হিজরত করে তাদের নাম মহাজের হয়েছে এটা কোনো ফেরকা হয় নাই এমন নয় মহাজেরদের আকিদা ছিল একরকম আনসারদের আকিদে ছিল একরকম মহাজেরদের সালাতের পদ্ধতি ছিল একরকম ওদের পদ্ধতি আলাদা এমনটা ছিল নাকি কাজে এইটা দিয়ে দল তৈরি করার দলিল পেশ করা যাবে না সাহাবা একরামদের বদনাম তোমরা বহুত করেছ যে কোনো ফেরকা স্পষ্ট আমি বলে দিচ্ছি অনেকে তাবিল করে তোমার তাবিল যেমন সঠিক আর একটা ভুল কেন নিজের পক্ষের দলের খোঁজে তাবিল করে সই হয়ে যায় সরসিনার পীরের দলের নাম হেজবুল্লাহ কি নাম আল্লাহর দল তো তারাও তো বলবে এটা কোরআনে আছে উলাইকা হেজবুল্লাহ মমিনদের বলা হয়েছে কি হেজবুল্লাহ আল্লাহর দল অসুবিধা কি কোরআনে আছে অথচ দুনিয়ার যত বেদাত সব তারা করে দুনিয়ার সব বেদাত আছে এমনি ভাবে চট্টগ্রামের সবচেয়ে বড় বেদাতি এরা নাম দিয়েছে মাঝবান্ডারি কবর পূজারি এদের দলের নাম কি ঢাকার কাদিয়ানি একটি ঢাকার যে কাদিয়ে তৈবিয়া এদের দলের নাম কি আহলু সুন্না ওয়াল জামা কি নাম আহলু সুন্না জামাত নাম দিয়েছে কুমিল্লা চাঁদপুর লাকসাম থেকে শুরু হয়েছে বেদাতদের আস্তানা মিলাদি কবরি এই যে খাজা বাবা গাজা বাবার দল এদের নাম কি অথচ আহলু সুন্না জামার কি আকিদা এটা এমনি ভাবে একদল তাদের নাম দিল জামাতুল মুসলিমিন রফুল না করলে কাফের আমিন জোরে না বললে কাফের এরকম ভাবে এই সমস্ত নাম দিয়ে একটা দল আছে জামাতুল অথচ জামাতুল মুসলিম হাদিসে আছে আপনারা ফার একটা হাদিস আছে আমার কিতাবে দেওয়া আছে আল্লাহ রসুল সাল্লাম উনি বিভিন্ন প্রশ্ন করেছেন লাস্টে গিয়ে বলেছেন ইয়া রাসুল আল্লাহ আমি কি করব বলেছেন ফালজাম জামাত আল মুসলিমিন মুসলিমদের যে জামাত তাকে অনুসরণ করো নাম পেয়েছে হাদিসে বাস একটা দল তৈরি করে ফেলেছে এইরকম ভাবে পৃথিবীর ইতিহাসে যতগুলো ফেরকা তৈরি হয়েছে প্রত্যেক ফেরকা কোরআন দ্বারা হাদিস দ্বারা তাদের নামের ব্যাখ্যা করেছে ওইগুলো যেমন বাতিল এরকম ভাবে আপনি যে দল করছেন ওই দলের নামটাও তাবিল করলে আপনি সহি করতে পারবেন কিন্তু ওটাও একটা তাবিল করে ফেরকা তৈরি করেছেন আপনাকে দেখতে হবে কোন সাহাবি নিজের পরিচয় ওই দলীয় পরিচয় দিয়েছিলেন কিনা কোন নবী কোন রসুল কোন দলীয় পরিচয় দিয়েছিলেন কিনা সকল মুসলিমদের পরিচয় ছিল কি ভাইরা আমার এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তালা বলছেন খেলাফত খেলাফত থেকে চলে গেছে অনেক দূরে আল্লাহ তারা বলছেন লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ইমান আনবে আল্লাহর কিতাব আল্লাহর রসুল আল্লাহর মালায়কা পরকাল তাকদীর এই সব কিছু অর্থাৎ এক কথায় আল্লাহর ওহির বিধানের প্রতি যারা ইমান আনবে এবং আমলে হাত করবে আল্লাহ তালা ওয়াদা করছেন লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে তাদেরকে জমিনের খেলাফত দেওয়া হবে কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে খেলাফত দেওয়া হয়েছে মমিনদেরকে তাদের আগের অবস্থায় আগে যেমনটা দেওয়া হয়েছে এখনো দেওয়া হবে মুসা আলাই ইসলামকে খেলাফত দেওয়া হয়েছিল দাউদ আলাহ ইসলামকে খেলাফত দেওয়া হয়েছিল সুলাইমান আলাইসালামকে খেলাফত দেওয়া হয়েছিল আগের যুগের নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন যেই রাষ্ট্র পরিচালনা করেছেন যিনি মসজিদের ইমামতি করেছেন তিনি সংসদে যিনি পরিচালনা করেছেন মসজিদেও তিনি পরিচালনা করেছেন আজকে মুসলিম জাতিকে দেখতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তার ব্যতিক্রম ছিলেন না তিনিও একদিকে মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের দিয়ে প্রেসিডেন্ট ছিলেন আর একদিকে মাস্তি নবীর ইমামও ছিলেন সুতরাং যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে রাষ্ট্রীয় ময়দানে সেকুলার মসজিদে গেলে পপুলার এই রকম যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে এই রকম ধর্মের যারা দাওয়াত দেয় সেই লোকগুলো এহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় হতে পারে এহুদি খ্রিস্টানদের কাছে পছন্দনীয় হতে পারে সারা বিশ্বের ভিসা ফেলতে পারে তাদের আখিরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু তারা মুসলিম হতে পারে না আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি আল্লাহর নবীদের দিন গোটা বিশ্বব্যাপী আল্লাহর নবী যে দিন এনেছেন মুসলিম জাতির জীবনের সামগ্রিক বিষয়গুলো সম্বলিত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সব ক্ষেত্রে হুকুম চলবে কার আল্লাহ তারা বলছেন খেলাফত দেওয়া হবে ওয়ালাইমাক্কিনান্না দিন দীনাহুম আর তাদের জন্য তাদের দিনকে আল্লাহ তালা স্থায়ী করে দিবেন কোন ব্যক্তি তাদের দিনের কোনো ক্ষতি করতে পারবে না তাদের দিনের কোন কোন কথা বিরুদ্ধে কথা বলতে পারবে না ওয়ালাইমাক্ষিনান্নালাহুম দীনাহুম আল্লাযী ইরতাদালাহুম যে দিন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহর ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যেই দিনকে আল্লাহ তাআলা তাদের জন্য মনোনীত করেছেন যেই দিনকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন সেই দিনকে তাদের জন্য সুদৃঢ় সুমজবুত করে দিবেন ইনশাআল্লাহ এরপরে বলছেন এরপরে বলছেন এরপরে আল্লাহ তালা তাদের ভীতিকে তাদের সমস্ত ভয় ভীতিকে নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দিবেন ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন যদি এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে যদি মমিনরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমান নিয়ে সত্যিকার আমলে সালে হাত করে আল্লাহ তালা ওয়াদা করেছেন মমিনদের এই পৃথিবীতে কোনো ভয় থাকবে না কুফরাদের ভয়তে জঙ্গলে গিয়ে পালাতে থাকবে ভাইয়েরা আমরা আবার জঙ্গলে গিয়েও তাদের আস্তানা হবে না আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কামতের পূর্বে এমনটা হবে এই হুদিরা গাছের আড়ালে গিয়ে পলাবে পাহাড়ের আড়ালে গিয়ে পড়াবে আর গাছ ওখান থেকে ডাক দিয়ে বলবে ও মুসলিম আমার আড়ালে একটা ইহুদি এসে কতল কর ওরা গাছের আড়ালে গিয়েও পাত্তা পাবে না শুধু এক প্রকার গাছের কথা বলা হয়েছে হুদিদের পক্ষে থাকবে ঝাউগা এই জন্য দেখবেন ওরা যেখানে ক্ষমতা সেখানে ঝাউ গাছ লাগায় আর ওদের দালালরাও সব জায়গায় ঝাউ গাছ লাগায় আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন তাদের ভীতির পরে সমস্ত ভয় ভীতিকে আল্লাহ সুবহান নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দিবেন কিন্তু এখানে আল্লাহ লাস্ট থেকে শর্ত আরোপ করেছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ইয়াবুদুনানি শুধুমাত্র আমার এবাদত করবে কার এবাদত করবে কোন নেত্রীর এবাদত করবে না নেত্রীর কথায় চলবে না কোন পীরের এবাদত করবে না কোন মন্ত্রী এবাদত করবে না এমপির এবাদত করবে না কোন মেম্বার চেয়ারম্যানের এবাদত করবে না কোন খুচরা পীরের ল্যাংটা বাবা খাজা বাবা গাজা বাবা জুলফে দরাজ গেসু দরাজ বন্দা নামাজ এরকম ভাবে কি আছে গরিব নামাজ এই সমস্ত গুলো নামাজদের আনুগত্য করবে আনুগত্য করবে কার ইয়াবুদুনানি এরপরে আবার বলছেন লাইউ শ্রী আমার সঙ্গে কাউকে শরিক করতে পারবে না কোনো কিছুকে শরিক করতে পারবে না কারণ যেখানে শিরিক থাকবে আল্লাহ সুবহানাহু সেই এবার পছন্দ কোরআন পরিষ্কার করে দিয়েছে ইন্নাল্লাহ লা বিহি মা আমি অনেক বক্তব্য দিয়েছি আমার তো আছে কিতাবুল আকায়েদ শিরিকের উপরে বিশাল চপ্তার আছে শিরিক কাকে বলে শিরিক কেন ভয়াবহ শিরিক কোরআন কি বলে হাদিস কি বলে কত প্রকার শিরিক আছে শিরিক থেকে বাঁচার উপায় কি কেতাবুল আকায়েদের বিশাল চাপ্টার রয়েছে পড়বেন ওখান থেকে আল্লাহ তাআলা বলছেন লা ইউশরিকুনা না শাইয়া এরপরে বলছেন ওয়ামান কাফারা বাদা যালিকা যারা ঈমান আনলো আমল সালেহাত করলো এরপরে আবার কুফরি করলো শিরিক করলো বেদাত করলো আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন তারাই হচ্ছে ফাসিক আমি তাদের সাহায্য করতে রাজি না ভাইয়েরা আমার এবারে আপনাকে আমাকে চিন্তা করতে হবে কত মুসলিম আছে যারা মাজার পূজা করছে মাজারে তলব করছে মাজারের কাছে গিয়ে প্রার্থনা করছে কত মুসলিম রয়েছে যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করে না বরং তাগুতের কাছে বিচার ফয়সলা নিয়ে আয় কত মুসলিম এমন আছে যারা মুসলিমদের সমাজে বেদাত কায়েম করার জন্য চেষ্টা করছে কাম্মিন মুসলিমিন বিন ফাহিশাতিন তান্তাহিকু ফি লাইলি দামিস কত মুসলিম এমন রয়েছে রয়েছে যারা অন্ধকার রজনীতে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় কব কখন সেই একত্রিশ ডিসেম্বর আসবে সেই থার্টি ফার্স্ট নাইন নাইট সেই রাতে গিয়ে অর্ধরাতে কেমনে তারা অন্যায় করবে পাপ কাজ করে মদ খাবে নারীবাদী করবে সে অপেক্ষায় রয়েছে কাম্মিন সারেহিন বনুকির রেবা কত রকমের ব্যাংক রয়েছে যেখানে সুদকে বৈধ করে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধরত হয়েছে কত মুসলিম আছে এরকম দাবি করে মুসলিম মিজান তারা মাপে কম দেয় ভেজাল দেয় ধোকাবাজি করে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে কত মুসলিম এরকম আছে আল মুহরিদুন আল্লাহর দিন থেকে তারা বিমুখ হয়ে আছে আল্লাহর বিধানের তোয়াক্কা করে না তারা খেলার মাঠে বসে আছে ক্রিকেট খেলে ফুটবল ফুটবল খেলে এই নিয়ে তারা মত্ত আছে মদের আড্ডায় আছে গানের আড্ডায় আছে আরো কত আড্ডায় তারা বসে আছে কাম্মিন হুম আন্না কত মুসলিম নামধারী রয়েছে যারা সালাতের খবর রাখে না অথচ দাবি করে মুসলিম এরকম ভাবে হাজার প্রকারের মুসলিম রয়েছে এই রকম মুসলিমকে সাহায্য করার কোন ঠিকাদারি আল্লাহ এই জন্য মনে রাখতে হবে মুসলিমদেরকে আজকে তৈরি হতে হবে মুসলিম হতে হবে এরপরে আশুরার তবক আশুরা ইমাম হুসাইন শাহাদ বরণ করেছেন কিন্তু এই কারণে আশুরা প্রসিদ্ধ নয় আপনার হাদিস থেকে শুনেছেন আল্লাহর রসুল সাল্লাম বললেন একবার বললেন যেই ব্যক্তি আশুরার দিবসে কোন রোজা রাখলো আল্লাহ তারা তাকে তার পূর্বে এক বছর গুণা ক্ষমা করে দেন অমর রাজি আল্লাহ আনহ এ কথা শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে আশুরার দিন কি খুব মর্যাদা সম্পন্ন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই আশুরার দিন সম্পর্কে শুনে রেখো নাম অমর খালাক আল্লাহ হুসামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা আল্লাহ সুবহানাহু সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আশুরার দিবসে মানে আশুরার দিনে শুরু করেছেন ওয়া খালাকাশ শামসা ওয়াল কামারা ফি আশুরা চন্দ্র চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে অন্নুজুমা কামিসলিহি তারকারাজিকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে অখলাকাল আরো সওয়াল কুরসিয়া ফিয়ামে আশুরা আরশ কুরসি সৃষ্টি করেছেন আশুরার দিবসে অখলাকাল কলমা ফিয়ামে আশুরা কলমকে সৃষ্টি করেছেন আশুরার দিনে অল্লাউহা কামিসলিহি লৌহ সৃষ্টি করেছেন আশুরার দিবসে অখলাকা জিব্রাইল ফিয়ামে আশুরা জিব্রাইলকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে ও অন্য সমস্ত সৃষ্টি করেছেন আশুরার দিনে পাশাপাশি তাকে মুক্তি দান করেছিলেন ওয়াহাদা মাসুরা এবং তিনি তার মূর্তির সমাজ থেকে তবা করে যেদিন আল্লাহর পথের দিশা পেয়েছিলেন সে দিবসটি হচ্ছে আসুরার দিন আল্লাহ তারা ফেরাউনকে চুবিয়ে মেরেছেন দিবসে ঈসা আলাহিসামকে আল্লাহ তালা আসমানে তুলে নিয়েছেন দিবসে অরফা আল্লাহ ইদ্রিস ইদ্রিস আলাহ ইসলামকে আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন আশুরার দিবসে অলিদা ঈসা বিনে মারিয়াম ফিয়ামে ঈসা ইসলাম জন্মগ্রহণ করেছে আসুরার দিবসে এমনি ভাবে আল্লাহ আলা আদামা ফিয়ামে আল্লাহ তালা আদম আলাই ইসলামের গুণা ক্ষমা করে তার তবা কবুল করেছিলেন আসুরার দিবসে এমনি ভাবে ওস্তাবাত সাফিনাতু নূহিন আলাল জুদি ফিয়াম আশুরা নূহ আলাই ইসলামের কাস্তি জুদি পাহাড়ে অবতরণ করেছিল সেদিন তো আসুরার দিবস ছিল ইউসুফ আলাই সালাতামকে আল্লাহ তালা জেলখানা থেকে মুক্তি দিয়েছে আসুরার দিবসে ইউনুস আলাই সালামকে মাছের থেকে মুক্তি দিয়েছে আসুরার দিবসে সুলাইমান আলাই সালামকে আল্লাহ সুবাহ রাজত্ব দান করেছে আশুরা দিবসে হবে এমনি ভাবে কেয়ামতের দিবস হবে আশুরার দিবসে ভাইয়েরা আমার আশুরার দিবসের অনেক ফজিলত আছে অনেক হাদিস জালও আছে এখানে কারণ শিয়ারা এই আশুরা সম্পর্কে অনেক হাদিস তৈরি করেছে এখন আর সময় হচ্ছে না যে কারণে আমি সেই জাল হাদিসগুলো শোনাচ্ছি না নতুবা এই হাদিসগুলো শুনলেই আপনারা বুঝবেন যে হাদিসগুলো তৈরি করা হয়েছে এখানে একটা হাদিস শোনাচ্ছি মানে তাছাড়া ইয়ম আশুরা লামিয়াম রাজ যে ব্যক্তি আশুরার দিনে গোসল করবে তার আর মৃত্যু ছাড়া কোনো রোগ হবে না অমানিক তাহালাবিল ইসমুদি আমার আশুরা যে ব্যক্তি ইসমুদ শুরুন মা আশুরা দিন লাগাবে লাম তার মুদাইনা ফিদিল কাসারা কুল্লাহা সেই ব্যক্তির আর কখনো চোখে অসুখ হবে না অমান আদা মারিদান ইয়াউমা আশুরা যে ব্যক্তি আশুরার দিবসে কোন রুগ্ন ব্যক্তিকে সেবা করবে দেখতে যাবে ফাকান নামা আদা জমি আউ বলতে আদম আলাইসালাম সেজন্য সমস্ত বনি আদমের সেবা করলো এরকম ভাবে অমান সাকা মুমিনান সারবাতাম মিন মাইনিয়াম আশুরা যে ব্যক্তি আশুরার দিবসে কোন মমিনকে এক ঘট পানি পান করাইল ফাকান নামা সাকাত জমিয়া জুরিয়াতে আদম সেজন্য আদমের সমস্ত সন্তানকে পানি খাওয়াইল এরকম ভাবে আর একটা লেখছে অমান সাল্লাইয়াম আশুরা যে ব্যক্তি আশুরার দিবস বার রাকাত দিন চার রেখাত নামাজ পড়বে ওয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতিল কিতাব এবং প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহা পড়বে অকুল কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররা আর কুল হুয়াল্লাহ পড়বে 15 বার তার মর্যাদা কি ফাজাইল গফর আল্লাহ লাহু খমসিন আমান মাজিয়ান আল্লাহ তারা তার পিছনের পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দিবে ওয়া খমসিন আমান মুকবিলান আর সামনের পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দিবেন আর কোন আমলই করা করে 100 বছর চলে গেছে চার রেখাত নামাজ যদি পড়া হয় তাহলে এই চার রেখাতে একেবারে একশো বছর গুণ হবে পঞ্চাশ আগে পঞ্চাশ পরে এরকম ফজিলত হাদিস আরো আছে আমি এইগুলো শুনাইয়া খামাখা সুফিদের আরো জাল হাদিসের ভান্ডার পরিপূর্ণ করতে যাচ্ছি না কারণ ওদের কাছে জাল হাদিসগুলো নাই আমরা যেভাবে ঘেটে ঘেটে বের করেছি এখানে কয়েক পৃষ্ঠার জাল হাদিস খালি যেহেতু লেকচার অন্যদিকে চলে গেছে শুরুতে সেজন্য আমি আর এখন আলোচনা করছি না সহি হাদিস শুনে পারে আশুরা সম্পর্কে সহি হাদিস বুখারির এক হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قالت كانوا لا كانوا يصومون عاشوراء قبل ان يفرض رمضان আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিন রোজা রাখতেন ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফিল কাবা এবং আশুরার দিনে আগে কাবার গিলাপ পরানো হতো এবং এখন অবশ্য অন্য দিনে পড়ায় এখন যেদিন মানুষের হদে চলে যায় আরাফাতের ময়দানে ওই দিন গিলাপ পড়ায় আপনারা হয়তো টিভিতে দেখেছেন এবার দেখাইছে সরাসরি যাই হোক আশুরার রোজা রাখা হতো এমনি ভাবে আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা আশুরার দিবসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিয়াম পালন করেছেন ও আমারা বিসিয়ামিহি এবং উম্মতকে সিয়াম পালন করার জন্য হুকুম করেছেন ফালাম্মা ফুরিদা রমাদান যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল তুরিকা তখন এটাকে আজ ছেড়ে দেওয়া হলো এরপরে ওয়াকান লা ইয়াসুমহু আবদুল্লাহ বিন ওমর তিনি হাদিসে বর্ণনাকারী তিনি আসর রোজা রাখতেন না ইল্লা ইয়াফিকা সাওমাহু তবে ওই যে মাসে তিন দিন রোজা রাখতেন বা অন্য সিয়াম আছে সেই সময় মিলে গেলে তিনি রাখতেন তাহলে এটা কোনো জরুরি বিষয় না বুখারীর এক হাজার আটশো নম্বর হাদিস এটা আরেকটা একটা আয়সার থেকে রাসূল আয়সাদের বলেন আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াম আশুরা ফিল জাহিলিয়া কোরাইশের লোকেরা জাহিলি যুগে জাহিলি যুগে কোরাইশের লোকেরা আশুরা রোজা রাখত বোঝা গেল মক্কার আবু জাহেলরাও রোজা রাখত কাজে অনেকে ধোকা খায় যারা তো নামাজ পড়ে রোজা রাখে টুপি আছে দাঁড়িয়ে আছে তো শিরিক করলে কি হবে তো কাফের হবে নাকি আল্লাহর আইনে একটা দুটো বদলাইছে আমি জিজ্ঞেস করি শয়তান এবাদত কম করেছে আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছে শয়তান যদি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে একটা হুকুমকে অস্বীকার করার কারণে ইবলিস হয় শয়তান হতে পারে যেই লোকগুলো আল্লাহর অনেকগুলো বিধানকে পরিবর্তন করেছে সম্পত্তির বিধানকে পরিবর্তন করেছে তালাকের বিধানকে পরিবর্তন করেছে এমনিভাবে পর্দার বিধানকে পরিবর্তন করেছে সুদের বিধানকে পরিবর্তন করেছে জেনারেল বিচারের বিচারের বিধানকে পরিবর্তন করেছে এরকম পদে পদে অসংখ্য বিধান যারা পরিবর্তন করেছে সে যদি নামাজি হয় রোজাদার হয় মাথায় যদি কপালে দাগ পড়ে যায় পাখির পরে তারপরও সে শয়তানের চোখ খারাপ মনে রাখতে হবে বোঝার চেষ্টা করতে হবে একটা হচ্ছে রোজা রাখে না কিন্তু আল্লাহর হুকুম মানে আমি তাকে কাফের বলছি না আমার বক্তব্য বিকৃত করার চেষ্টা করবে না একটা লোক হজ ফরজ হয়েছে বিশ্বাস করে আল্লাহর হুকুম মানে কিন্তু করে না অলসতা বশত আমি তাকে কাফের বলি নাই কিন্তু যেই ব্যক্তি আল্লাহর কোনো ফরজকে অস্বীকার করে আল্লাহর কোনো ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তালা নারীদেরকে পর্দার বিধান দিয়ে সেই চোদ্দশো বছর আগের জাহিরি যুগে নিয়ে গেছে আল্লাহ তালা সন্তানের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে নারীকে ঠকিয়ে দিয়েছে এইরকম যারা আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর বিধান এই যুগে চলে না অথবা চলে কিন্তু ভালো না অথবা ভালো কিন্তু লোকদের জন্য প্রযোজ্য না এইরকম ভাবে যারা আল্লাহর বিধানকে অচল মনে করে আল্লাহর বিধানকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে আমি তাদেরকে কাফের বলেছি এবং শুধু কাফের নয় আমি এই লোকগুলোকে শয়তানের চোখ বড় কাফের বলেছি মনে রাখতে হবে এই কুফাররাই দেখবেন যে মাশাল্লাহ আশুরার দিনে ছুটি দিয়েছে আশুরার দিনে যদি ছুটি দিয়ে হয় ভালো কথা নফল রোজার জন্য ছুটি দিচ্ছে আর ফরজ আল্লাহর বিধান কায়েম করা তার খবর নাই এটাই এ জাতির অভ্যাস হ্যাঁ আমি আশুরার দিনকে ছোট করছি আমি এই গুরুত্ব আগেই আলোচনা করেছি আরো আলোচনা করছি কথাটা এসেছে জাহিলি যুগ থেকে জাহিলি যুগের লোকেরা রোজা রাখত হজ করত বাইতুল্লাহ তোয়াফ করত এই হাদিস বুখারির আমি রেফারেন্স দিচ্ছি একটু পরে খালি বুখারির না এই হাদিসটা বুখারির এক হাজার আটশো তিরানব্বই দুই হাজার একশো দুই হাজার সাত চার হাজার পাঁচশো দুই চার হাজার পাঁচশো তিন দুই হাজার ছয়শো তিরানব্বই আরো অনেক জায়গায় বোখারিতে আছে মুসলিমের দুই হাজার ছয়শো পঁচানব্বই তিন হাজার ছয়শো সাতানব্বই দুই হাজার সাতশো দুই হাজার সাতশো এক এত জায়গায় হাদিসটা আছে অন্য অন্য কিতাবের রেফারেন্স দিলাম না এইখানে পরিষ্কার আছে আন্না কোরাইশান কানাত তাসুমু ইয়াওমা আশুরা ফিল জাহিলিয়া কোরাইশের লোকেরা জাহিলি যুগে আশুরার দিনে রোজা রাখত এরপরে সুম্মা আমার রসুল্লাহ সাল্লাম বেসিয়ামিহি এরপরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মুসলিমদেরকে আশুরার দিন সিয়াম পালন করার হুকুম দিলেন হাত্তা ফরিদা রমাদান এরপরে রমজান ফরজ হয়ে গেল যখন রমজান ফরজ হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন قال رسول الله صلى الله عليه وسلم من شاء فليصمه ومن شاء افطر যার মনে চায় সে রোজা রাখো যার মনে চায় সে যেন রোজা না রাখে এমনি আরো অনেকগুলো হাদিস আছে আমি অনেকগুলো হাদিস নোট করেছিলাম কিন্তু সবগুলো বলার সুযোগ হচ্ছে না টাইম এমনি বেশি হয়ে গেছে আমার ভাইয়েরা এমনি ভাবে একটা হাদিস আছে আর আমি কথা দাতা রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো হে নবী আপনি কেমনে রোজা রাখেন কি বুজুর্গ নবী কেমনে রোজা রাখেন জিজ্ঞেস করছে নবীর মতো রাখার জন্য এরকম বুজুর্গ এখনো আছে নবীদের চেয়ে বেশি ইবাদত করে সারা বছর রোজা রাখে কি বুজুর্গ আছে না এরকম আসুন হাদিস শুনুন ভালো করে কান খুলে শুনুন পর্দা থাকলে খোঁচাও যেই সমস্ত লোকেরা সারা বছর রোজা রাখে তার মন্তব্য কি শোনো হাদিস থেকে ওই লোকটা প্রশ্ন করলো কাইফা তাসুমু হে আল্লাহর নবী আপনি কেমনে রোজা রাখেন এই প্রশ্ন শুনে বাহু আল্লাহ রসুল সাল্লাম রাগান্বিত হলেন ফগদে বা রসুল্লাহ সাল্লাম ফালাম্মা র অমর গদাবাহু অমর যখন আল্লাহর নবীর রাগ দেখলেন গোসা দেখলেন قال رضينا بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا نعوذ بالله من غضب الله غضب رسوله অর্থ বুঝেছেন আপনারা আল্লাহকে আমরা রব হিসেবে সন্তুষ্ট দিন হিসাবে ইসলামকে নিয়ে সন্তুষ্ট নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ সন্তুষ্ট আমরা আল্লাহ এবং তার রাসুলের রাগ থেকে গোসা থেকে পানা চাই এরপরে অমর এটা বারবার বলতে লাগলেন এক পর্যায়ে আল্লাহর নবীর হাত্তা সাকানা গদাবহু আল্লাহর নবীর রাগ ঠান্ডা হয়ে গেল ফাকাল অমর এবার ওমর প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল সাল্লাম কাইফা মানে ইয়াসুম উদ্দাহারা কুল্লাহু যে ব্যক্তি সারা বছর রোজা রাখে এটা কেমন সারা বছর রোজা রাখাটা কেমন প্রশ্ন বুঝেছেন সারা বছর রোজা রাখা কেমন আল্লাহ নবীর উত্তর শুনুন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা সামা ওয়ালা আফতারা আও কল লাম ইয়াসুম আলাম ইফতির ও ব্যক্তি রোজাও রাখে নাই রোজা ভাঙ্গেও নাই ওটা অভ্যাস এই জন্য মনে রাখতে হবে তাবলিক জামাত একজন মুরব্বীর নাম বলছে এই জন্য এই লোকগুলো মুসলিম জাতির আকিদা নষ্ট করে দেয় হরমজুল্লাহ সামনে একজন কি নাম হরমজুল্লাহ এক মুরব্বী ছিলেন আমি সে মারা গেছে আমি তার কথা বলছি না কিন্তু সে সারা বছর রোজা রাখতো এইটা নিয়ে সারা তাবলি করাদের ফখর ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখলো লা সামাওয়ালা আফতারা সে রোজাও রাখে না রোজা ভাঙ্গেও নাই কোনো পদই নাই এটা এরপরে বললেন কেই পাবান ইয়াসুম ইয়ামাইনে ওয়া ইফতুর ইয়ামান তাহলে বলুন যে ব্যক্তি দুই দিন রোজা রাখে একদিন রাখে না তার ব্যাপারে কি বলবেন কলা আল্লাহ রসুল সাল্লাম বলেন অয়ুতি কোদা আলিকা হাত এটা কি কারো পক্ষে সম্ভব মানে কষ্টকর রাখা যাবে কলা কাইফা মাইয়া সুম ইয়মান অযুক্তির ইয়মান এবারে তৃতীয় প্রশ্ন একদিন রোজা রাখে একদিন রাখে না এইটা আপনি কিভাবে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাকা সাওমু দাউদ আলাইহিস এটা আমার ভাই দাউদ আলাইহিস সিয়াম মানে এটা একটা নবীর সুন্নাহ এটা রাখা ভালো قال كيف من يصوم يوما ويفطر يوما আবার প্রশ্ন হলো যে একদিন রোজা রাখে দুই দিন রাখে না এইটা আপনি কিভাবে দেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদিত্তু আন্নি তুবিত্তু জালিক আমি যদি এইটা করতে পারতাম এটা অনেক পছন্দ করলেন এটা সর্বোত্তম সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসুন মিন কুল্লি শাহরিন প্রতি মাসে তিন দিন রোজা রাখা আইএমএ বিশ তেরো চোদ্দ পনেরো এই তিন দিন সিয়াম রাখা ও রমাদান ইলা রমাদান আর রমজান মাসে রমজান রোজা রাখা ফাহাদা সিয়াম উদ্দাহার কুল্লিহি এটাই হচ্ছে সারা বছর রোজা রাখার সমান মাসে তিন দিন রমজানের সিয়াম এরপরে বলছেন সিয়াম ইয়ামে আরাফাতা আরো কিছু বিশেষ সিয়াম আছে আরাফার দিবসের সিয়াম আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু আশা করি যে তার এক বছর আগের গুনাহ এবং এক বছর পরের গুনাহ মিটে যাবে এটা সহি হাদিস আরাফাতের সিয়াম ওয়া সিয়ামু ইয়ামি আশুরা আর আশুরার দিবসের সিয়াম যেটা আমি আলোচ্য বিষয় আজকের ভালো করে শুনেন আল্লাহ রসুল বলছেন আশুরার দিবসের সিয়াম আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু যে তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আশা করি মাফ করে দিবেন হাদিসটা মুসলিমের দুই হাজার একশো তিন তিরমিজির সাতশো বাহান্ন আরো অনেক হাদিস ছিল আমি আর আলোচনা করে যাচ্ছি না সময় একটু বেশি হয়ে গেছে আল্লাহ সুবাহান আহমতালা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং আশুরার দিবস এই সমস্ত কারণে প্রসিদ্ধ শুধুমাত্র ইমাম হোসাইনের শাহাদতকে কেন্দ্র করে প্রসিদ্ধ নয় যেটা শিয়ারা বর্তমানে মুসলিম সমাজে এটাই ঢুকিয়ে দিয়েছে এখন একজন মানুষ মনে করে যে শুধুমাত্র ইমাম হোসাইনকে কেন্দ্র করেই আশুরা প্রতিষ্ঠিত না আমরা আলোচনা করেছি আশুরার দিবসটা আগের থেকে ইতিহাস হয়ে আছে এবং বরং এখানে বলতে চাই অন্য অন্য ফজিলত যেরকম আছে ওই দিবসে ইমাম হুসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছেন এই জন্য তার শাহাদতের ইসলামের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা তাকে শহীদদের সঙ্গে জান্নাতের মেহমান বাবা গামেন ইমাম হোসাইনের শাহাদতকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি এই জন্য কেউ কাফের বলছি না আবার রহমতুল্লাহ বলছি না অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়াছাড়ি একদিকে একদল এজিদকে হত্যাকারী বলে এজিদ লানাতুল্লাহ আলাই না এজিদ অনেক যুদ্ধ করেছে জেহাদ করেছে আবার অনেকে তার ওই গুলো দেখে রহমতুল্লাহ বলে আমি রহমতুল্লাহ আলাই রাজি না কারণ কতলে হোসাইনের ব্যাপারে এজিদকে নির্দোষ বলা চলে না সেটি এত পরিষ্কার হতো আল্লাহর নবীর নাতির জন্য আল্লাহর নবীর রক্তের জন্য তার খেলাফতের যত কাজ আছে সবগুলো ফেলে দিয়ে নবীর সন্তানের পায়ে পড়া দরকার ছিল সে না করে ওইখানের গভর্নর ছিল নোমান বিন বসের একজন বিশিষ্ট সাহাবি তাকে পরিবর্তন করে এবনে জিহাদের মতো একটা ডাকাতকে সেখানের গভর্নর নিয়োগ করা হয়েছিল সুতরাং এজিদের ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য এজিদকে আমি আর ওসমান হত্যা হোসাইন হত্যার বলে নির্দোষ মনে করি না চক্রান্ত ছিল সুতরাং এজিদের ব্যাপারে রহমতুল্লাহ বলছি না লানাতুল্লাহ বলছি না তার বিষয়টা আমি আল্লাহর উপর হাওয়ালা করছি আমার বক্তব্য দ্বারা আবার কেউ কালারিং করবেন না আমার এই বক্তব্য আমার না আমি এখন রেফারেন্স দিতে পারছি না অনেকগুলো রেফারেন্স এখানে আছে তাফসিরে কুর্তুবি দেখবেন বিভিন্ন তাফসির দেখবেন সালাফরা এটাই করেছেন যখন তাদেরকে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তারা এই বক্তব্য দিয়েছেন তিলকা দিমাউন তিলকা দিমাউন ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে তাহারাল্লাহু আইদিয়ানা আল্লাহ তাআলা ওই রক্ত দিয়ে আমাদের হাতকে রঞ্জিত করেন নাই ওই রক্ত থেকে আমাদের হাতকে পবিত্র রেখেছেন ফালা নুরাত্তেখু আল সেনাতানা এখন তো এই সম্পর্কে কথা বলে আমি আমার জিহিবাকে মুখটাকে ওই রক্তে রঞ্জিত করতে যাচ্ছি না পরিষ্কার হয়ে গেল আমাকে মৃত্যু পরে জিজ্ঞেস করা হবে না এজিদ কি ছিল রহমতুল্লাহ আলাই না লাহাদুল্লাহ আলাই আমাকে জিজ্ঞেস করা হবে না এদিক সম্পর্কে তোমার আকিদা কি আমাকে জিজ্ঞেস করা হবে তুমি ইসলামের জন্য কি করেছ সুতরাং এই আশুরার দিবসে ইমাম হোসাইনের শাহাদতকেও কেন্দ্র করে যদি কিছু শিক্ষার থাকে তা হচ্ছে এই ট্যাব চাই মরসিয়া ক্রন্দন চাই না যখনই হকের বিরুদ্ধে কেউ কথা বলবে কাজ করবে প্রয়োজনে জীবন দিব তারপর কোনো বাতিলের সঙ্গে আপোষ করব না এবং এই কাজ যারা করবে তার অমর হয়ে থাকবে সেজন্য কোন কবি বলেছেন কতলে হোসাইন দর হাকিকত মর গে জিদ হয় ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ ইসলাম প্রত্যেক কারবালার পরেই ইসলাম জীবিত হয় কারবালা ইসলাম জীবিত হয়েছে ইসলামের জন্য ত্যাগ শিক্ষা দিয়েছে যেখানে বাতিল মাথা তারা দিবে সেখানে প্রয়োজনে নিজের সাহায্য বরণ করতে হবে সন্তানদেরকে কোরবান করতে হবে সন্তানের জন্য স্ত্রীদের জন্য মহিলাদের জন্য যে হাত থেকে বিমুখ হওয়া যাবে না আল্লাহ সুবহান আমাদের তৌফিক দান করলাম আমিন